আয়সা রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি সমস্ত রুহ সেনাবাহিনীর মতো একত্রিত ছিল সেখানে তাদের যে সমস্ত রুহের পরস্পর পরিচয় ছিল এখানেও তাদের মধ্যে পরস্পর পরিচিতি থাকবে আর সেখানে যাদের মধ্যে পরস্পর পরিচয় হয়নি এখানেও তাদের মধ্যে পরস্পর মতভেদ ও মতবিরোধ থাকবে ইয়াহিয়া ইবনু আয়ুব রহমতুল্লা আলহি বলেছেন ইয়াহিয়া ইবনু সাঈদ রহমতুল্লা আলহি আমাকে এভাবে বর্ণনা করেছেন